জাগ্রত কর মুক্ত হৃদয় আবার ইমান আনো কোথায় ইসলাম সে পথের পরে সন্ধানী দিঠি হানো মুসলমানের সংখ্যা করোনাকো নাম ধাম পরিচয়ে দেখো আছে কিনা মানুষ কোথাও ইসলাম বুকে লয়ে মিছে নারায়ে তাকবীর শুধু গগন বিদারী স্বর মনের গহনে পড়ো কানে কানে আল্লাহ আকবার বিশ্বরে তুমি দেখাবে আলোক নিজেই অন্ধকারে নিজেই অমানুষ মনুষ্য শিখাবে কারে কারে কারে যার জ্যোতিতে রোশনাই হল মানুষের অন্তর সেই মানবতা দ্বীপ জেলে কর উজালা আপন ঘর কিতাব হইতে শুধু ইসলাম শব্দটি নিয় নাকো মুসলিম তুমি কভু নও যদি অমানুষ হয়ে থাকো মিথ্যারে যদি মিথ্যা জেনেও করতারি পায়ে রবি আলামিন সে মুহাম্মাদেরে বলো না তোমার নবী নেতা হয়ে যদি অপরাধী হও বিবেকের সম্মুখে ওমর ফারুক আলী হায়দার নাম নিও নাকো মুখে চিরবিপ্লবী ভূমিকা তোমার মুসলিম তুমি হও জমানার স্রোতে বয়ে যাও যদি মুসলিম তুমি নও দুনিয়া জুড়িয়া পাপের বেশাতি মিথ্যার জিন্দেগানি সেই সে জীবনে বাঁচিয়া করিবে আল্লাহর বন্দেগি মুসলিম যে বা সত্যের পথে করে সে ইজতেহাদ ভেতরে বাহিরে সংগ্রাম তার পদে পদে সংঘাত সত্যের তরে সেই সংগ্রামে অক্ষম যদি হও ভণ্ডামি ছাড়ো নাম ফেলে দাও বলো মুসলিম তুমি নও তোমার ঘরেতে অঢেল তোমার হামছায়া মরে ভুখে মুসলিম তুমি নও নবীরে বাণী ভুলে আছো সুখে জুলুমে ক্লিষ্ট মানুষের মুখ দেখে টলে নাকো তোমার হিয়া সেই পাষণ্ড আজ চলে যায় মুসলিম নাম নিয়া চির মানুষের আলোক দিশারি কোথা সে মুসলমান চির মিথ্যার মৃত্যুর মাঝে সত্য সে প্রাণবান সবার উপরে আল্লাহরে জানে মানুষের জানে ভাই মানুষের হামদর্দিতে তার অব্যয় কিছু নাই মানুষ কোথাও সহিবে না কেহ অজ্ঞান অনাহার এই ইসলাম এই তো ধর্ম নিরোগ মানবতার এই সাম্যের এই শান্তির ওয়াদা আবার দানো নতুন করিয়া মুসলিম হও আবার ইমান আনো